ইবনু মাসুদ রদিল্লাহ তালান হতে বর্ণিত তিনি বলেন আমরা নবী সাল্লাহ সাল্লামের সঙ্গে জিহাদে অংশগ্রহণ করতাম আমাদের সঙ্গে আমাদের বিবিগণ থাকতো না তাই আমরা বললাম হ্যাঁ আল্লাহ রসুল আমরা কি খাসি হয়ে যাব তিনি আমাদেরকে তা করতে নিষেধ করলেন